মিথ্যার বেড়া জাল ছিন্ন করে আলোর দিশারি মোরা জাগবই আগামীর পৃথিবী গড়ব মোরা নতুন সকালে কানবই মিথ্যার বেড়া জাল ছিন্ন করে আলোর দিশারি মোরা জাগবই আগামীর পৃথিবী গড়ব মোরা নতুন সকালে কানব মিথ্যার বেড়া জাল ছিন্ন করে আমরা তিতুমির আমরা খালিদ গোলামির জিঞ্জির ভাঙবই ভাঙবই নষ্টামি ভণ্ডামি দুপায়ে দোলে মননের কথা মোরা বলবই আমরা তি তুমি আমরা খালিদ গোলামির জিঞ্জির ভাঙবই নষ্টামি ভণ্ডামি দুপায়ে দোলে মননের কথা মোরা বলবই বাংলাদেশের এই আঙিনায় বাংলাদেশের এই আঙিনায় সত্যের বীজ মোরা বুনবই সত্যের বীজ মোরা বুনবই মিথ্যার বেড়া জাল ছিন্ন করে আলোর দিশারি মোরা জাগবই আগামীর পৃথিবী গড়ব মোরা নতুন সকালে কানব মিথ্যার বেড়া জাল ছিন্ন করে বিবেকের দুয়ারে হানব আঘাত আলোর মশাল মোরা জালবই জালবই সুরের পনে নষ্ট সমাজ হেরার আলোকে সবে গড়বই বিবেকের দুয়ারে হানব আঘাত আলোর মশাল মোরা জালবই সুরের আলিম্পনে নষ্ট সমাজ হেরার আলোকে সবে গড়বই হৃদয়ে মোদের এই তো শপথ হৃদয়ে মোদের এই তো শপথ চিরদিন সেই পথে চলবই চিরদিন সেই পথে চলবই মিথ্যার বেড়া জাল ছিন্ন করে আলোর দিশারি মোরা জাগবই আগামীর পৃথিবী গড়ব মোরা নতুন সকালে কানবই মিথ্যার বেড়া জাল ছিন্ন করে মিথ্যার বেড়া জাল ছিন্ন করে